আমার দুই নয়নে ঘুম আসে না তুমি নাই পাশে তোমার কথা মনে পড়ে ও মা গো তোমার কথা মনে পড়ে আমার দুই নয়নে ঘুম আসে না তুমি নাই পাশে তোমার কথা মনে পড়ে ও মা গো তোমার কথা মনে পড়ে তুমি আছো কোথায় আমি ডাকি তোমায় তুমি আছো কোথায় বলো না দুই নয়নে ঘুম আসে না তুমি নাই পাশে তোমার কথা মনে পড়ে ও মাগো তোমার কথা মনে পড়ে জাদু বলে ডাকতে তুমি কত মিষ্টি সুরে তোমার কথা পড়লে মনে দুঃখের হৃদয় কাঁদে জাদু বলে ডাকতে তুমি কত মিষ্টি সুরে তোমার কথা পড়লে মনে দুঃখের হৃদয় কাঁদে তুমি নাই বলে ঘুম পাড়ানি গান শোনাবে কে দুই নয়নে ঘুম আসে না তুমি নাই পাশে তোমার কথা মনে পড়ে ও মাগো তোমার কথা মনে পড়ে তুমি আছো কোথায় আমি ডাকি তোমায় তুমি আছো কোথায় বলো না দুই নয়নে ঘুম আসে না তুমি নাই পাশে তোমার কথা মনে পড়ে ও মা গো তোমার কথা মনে পড়ে যখন আমি তোমার কোলে মাথা রাখিতাম তোমার ছোঁয়ায় শান্ত হয়ে চোখটি বুঝিতাম যখন আমি তোমার কোলে মাথা রাখিতাম তোমার ছোঁয়ায় শান্ত হয়ে চোখটি বুঝিতাম আজ তোমার কথা বারে বার পড়ছে যে মনে দুই নয়নে ঘুম আসে না তুমি নাই পাশে তোমার কথা মনে পড়ে ও মা গো তোমার কথা মনে পড়ে আছো কোথায় আমি ডাকি তোমায় তুমি আছো কোথায় বলো না দুই নয়নে ঘুম আসে না তুমি নাই পাশে তোমার কথা মনে পড়ে ও মা গো তোমার কথা মনে পড়ে ও মা গো তোমার কথা মনে পড়ে ও মা গো তোমার কথা মনে পড়ে পড়ে মা তোমার কথা মনে পড়ে শুনছেন নুরুল আলম বিন কাশিমের কণ্ঠে তোমার কথা মনে পড়ে